নাফি রহমতুল্লা আলহী হতে বর্ণিত যে উমর ইবনুল খত্তাব রদিল্লাহ তাল্লাহ বলেন হে আল্লাহ রসুল জাহিলি যুগে আমার উপর একদিনের ইতিকাফ মানত ছিল তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে তা পূরণ করার আদেশ করেন নাফি রহমতুল্লা আলহী বলেন উমর রদিল্লাহ তাল্লাহ হুনায়নের যুদ্ধের বন্দির নিকট হতে দুটি দাসী লাভ করেন তখন তিনি তাদেরকে মক্কায় একটি গৃহে রেখে দেন বর্ণনাকারী বলেন অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হুনাইনের বন্দীদেরকে সৌজন্যমূলক মুক্ত করার আদেশ করলেন তারা মুক্ত হয়ে অলিগলিতে ছুটতে লাগলো উমর আদিল্লাহ তাল্লাহ্ন আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্নকে বললেন দেখো তো ব্যাপার কি তিনি বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বন্দীদের প্রতি অনুগ্রহ করেছেন উমর আদিল্লাহ তাল্লাহ্ন বললেন তবে তুমি গিয়ে সে দাসী দুজনকে মুক্ত করে দাও নাফি রহমতুল্লা আলহী বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম জিয়ার রানা হতে উমরাহ করেননি যদি তিনি উমরাহ করতেন তবে তা আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে লুকানো থাকতো না আর জারির ইবনু হাজিম রহমতুল্লা আলহি আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন হতে অতিরিক্ত বর্ণনা করতেন যে উমর রদিল্লাহ তাল্লাহ্ন দাসী দুটি খুমুস হতে পেয়েছিলেন মা আম্মার রহমতুল্লা আলহি ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন এর নিকট হতে নাজরের কথা উল্লেখ করেন কিন্তু তিনি একদিনের কথা বলেননি